আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন সৃষ্টির কাজ শেষ করলেন তখন তিনি তার কিতাব লাহে মাহফুজে লিখেন যা আরশের উপর তার নিকট আছে নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল